في الأرض من حركة ولا سكون إلا بمشيئة الله سبحانه لا يكون في ملكه ما لا يريد وأنه سبحانه على كل شيء قدير من الموجودات والمعدومات فما من مخلوق في الأرض ولا في السماء إلا الله خالقه سبحانه لا خالق غيره ولا رب سواه মহান আল্লাহ সমস্ত প্রশংসা যে আল্লাহ রবুল্লা আলমিন আমাদের সৃষ্টি করেছেন এবং প্রত্যেকটি সৃষ্টির সবকিছুই সুনির্ধারিত করেছেন যার নাম হচ্ছে তকদির বা কাদার আর এই চূড়ান্ত ফয়সালা আল্লাহ রবুল্লা আলমিনের পক্ষ থেকে একমাত্র তাই তাকে কাদাও বলা হয় কে কাদা এবং কাদার বলা হয় আল্লাহর চূড়ান্ত ফয়সালা তার বিপরীত কিছু হয় না সুতরাং তাকে কাজা বলা হয় কাজাউল্লাহ আর কাদার অর্থাৎ সুপরিমিত করা আল্লাহ রবুল্লা আলমীর পক্ষ থেকে সবকিছুর পরিমাণ নির্ধারিত রয়েছে সালাম মোহাম্মদ রসুল্লাহ সাল্লামের যিনিও তকদিরের যে বিধান রয়েছে তার অন্তর্ভুক্ত আমাদের ধারাবাহিক আলোচনা আল আকিদা ওয়াসেতিয়ার চলছে আজকে আলোচনা হচ্ছে একত্রিশতম পর্ব গত পর্বে ত্রিশতম পর্ব ছিল তকদিরের প্রথম পর্ব তকদির সম্পর্কে প্রথম আলোচনা আর এটি তকদির সম্পর্কে দ্বিতীয় আলোচনা যদি আজকে শেষ হয়ে যায় তো ভালোই আর না হইলে সম্ভাবনা আছে কথা অনেক লম্বা আছে আর একটি আলোচনার মাধ্যমে তকদির সম্পর্কে শেখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহেমহল্লাহ তালা যা কিছু তারই কিতাবে লিখেছেন তার বিস্তারিত আমরা জানব তকদির সম্পর্কে যে বিষয়গুলি জেনেছি তার গুরুত্বপূর্ণ কয়েকটি বিষয় আবার আমরা ফিরাচ্ছি বা ফিরাতে বলবো আপনাদেরকে একটি বিষয় হচ্ছে তকদিরের স্তর সমূহ তকদিরের স্তর কয়টি এখনই তো ইতলাফ হয়ে গেল তিনটি আর চারটি কোনটা ঠিক সমর্থক লাগবে তাই এখন হ্যাঁ দুটো মত হলে এখন প্রত্যেক মতের সমর্থক চাই চারটি মার্শাল ঠিক আছে বাড়লো একটু শক্তি হইল তকদের স্তর হচ্ছে চারটি তকদির ইস্তার হচ্ছে কয়টি মারাতেব আরবিতে যদি জিজ্ঞেস করে মারাতেবুল কাদার তকদিরের স্তর সমূহ ইবিন তাইম রাহমাল্লাহ তকদিরকে দরাজায় ভাগ করেছেন দুটো দরাজা বলেছেন দরাজা দুটো ধাপ আর প্রত্যেকটা দরজার অন্তর্ভুক্ত হচ্ছে দুটো করে মারাতিব তাহলে দুই দিয়ে কত হয়ে যাবে চার হয়ে যাবে তো এই চারটি হচ্ছে তকদির ইস্তর প্রথম ইস্তর তকদিরের কি আল্লাহর ইলমাশাল ইলমুল্লাহ আল্লাহর ইলমুল্লাহ আছে আল্লাহর ব্যাপক জ্ঞান সীমাহীন জ্ঞান তার এলমের বাইরে জ্ঞানের বাইরে কোনো কিছুই নেই সব সময় তিনি জানেন এবং সব সময় তিনি জানবেন তার এলমের আদি অন্ত নেই শুরু শেষ নেই এলমুল্লাহ দ্বিতীয় স্তর হচ্ছে কিতাবাতুল্লাহ আল্লাহর লিখনি আল্লাহ যা জানেন তা সৃষ্টির ক্ষেত্রে লিখে রেখেছেন তৃতীয় স্তর হচ্ছে এরাদাতুল্লাহ বা মশিয়াতুল্লাহ আল্লাহর ইচ্ছা বা চাওয়া আল্লাহ যা চান তাই ঘটেছে ঘটছে ঘটবে আর তার চাওয়ার ইচ্ছার বিরুদ্ধে কথার ভালো ইচ্ছার বিরুদ্ধে কিছু ঘটে না তার বিনা ইচ্ছায় কিছুই ঘটে না সুতরাং বলে তার বিনা ইচ্ছায় গাছের পাতাও নড়ান এটা ঠিক আছে ইচ্ছে কিন্তু হুকুম না হুকুম আমরা বাংলা ভাষায় হুকুম সৃষ্টিগত হুকুমকে বলি না আমরা হুকুম বলি মানে নির্দেশ তাই না তো আল্লাহ ভালো কাজে নির্দেশ দেন মন্দ কাজে নির্দেশ দেন না সুতরাং আল্লাহর বিনা হুকুমে গাছের পাতা নড়ে না বাঙালি সমাজে কথাটি আছে সেটা ভুল কথা সেটা ইসলাম বিরোধী কথা সেটা আকিদা বিরোধী কথা সেটা বরং কুফরিয়া কথা আল্লাহকে আল্লাহর মিথ্যাবাদ দেওয়া একজন খনি খুন করছে বলছে আল্লাহ গাছের বিনা হুকুমে তো গাছের পাতা নড়ে না তো তোমার হুকুমে আমি খুন করেছি বিনা হুকুমে গাছের পাতা নড়ে না জেনাকারী বলবে যে আমি তোমার হুকুমে জেনা করেছি নাকি মুশরেক বলবে আমি সিঁড়ি করেছি কি দোষ করেছি বিনা হুকুমে তো গাছের পাতা নড়ে না সুতরাং আমি যে সিঁড়ি করেছি কবরে সেজদা করেছি অথবা প্রতিমা পুতুলকে সেজদা করেছি তোমার হুকুমে করেছি নাকি সুতরাং কুফরি কথা আল্লাহর বিনা ইচ্ছাই কিছুই হয় না কিন্তু আল্লাহর হুকুম হচ্ছে ভালো কাজ করো মন্দ কাজ করিও না অল্প কিছু লোক মানে আর অধিকাংশই আল্লাহর হুকুম অমান্য করে যেটাকে শরীয়তি হুকুম বা বিধানগত হুকুম বলা হয় চতুর্থ স্তর হ্যাঁ। একটা বাকি আল্লাহর এলিম হয়ে গেল হ্যাঁ আল্লাহর কি হইল তারপরে লিখা হয়ে গেল আল্লাহর ইচ্ছা হয়ে গেল এখন যা ইচ্ছা করেন তাই সৃষ্টি করেন খাল করলাম সবকিছুকে আল্লাহ সৃষ্টি করেছেন আল্লাহ যা ইচ্ছা তাই সৃষ্টি করেন দুটো স্তর নিয়ে আলোচনা হয়ে গেছে এখন দ্বিতীয় ধাপে দারাজায় স্থানীয় দ্বিতীয় ধাপে আর দুটো স্তর তৃতীয় এবং চতুর্থ স্তরের আলোচনা করছেন শেখুল ইসলাম ইবিনে তাইমিয়া রাহেমাহুল্লাহ বলছেন শেখ সালে ফৌজান হাফিজাহুল্লাহ সেজন্য আদারা যাত সানিয়া তো আমাতাহু দ্বিতীয় ধাপ তকদিরের আর এই দ্বিতীয় ধাপ যে বিষয়গুলিকে সামিল বা যেই বিষয়গুলি এই দ্বিতীয় ধাপের হ্যাঁ, অন্তর্ভুক্ত শেখুল ইসলাম আল্লাহ বলছেন আম্মার দ্বারা যাত সানিয়াত দ্বিতীয় ধাপ সম্পর্কে বলবো যে ফাহিয়া মাসিয়াতুল্লাহ নাফেজা কুদরাত সামেলা দ্বিতীয় ধাপে দুটো বিষয় রয়েছে একটা হচ্ছে আল্লাহ রাবুল আলমিনের এমন ইচ্ছা যা হবেই হবে না ফেজা মানে তার বাস্তবায়ন হবেই হবে আল্লাহ ইচ্ছা করলে কোন শক্তি সেটাকে সরাতে পারবে না ওয়াকুদরাতহ সামেলা এবং আল্লাহ যে ইচ্ছা করেন সেটা বাস্তবায়নে হ্যাঁ? সক্ষম সর্বশক্তিমান তার ক্ষমতাতে সামান্য কোনো বাধা কেউ দর ক্ষমতা রাখে না এটি হচ্ছে ব্যাপক তার ক্ষমতা অকুদরাত সামেল আল্লাহর ব্যাপক কুদরত সেটার ব্যাখ্যা কি আল্লাহর ইচ্ছা মাসিয়াতুল্লাহর ব্যাখ্যা কি বলছেন ওয়াহুয়াল ইমান ও বেআনা মাসা আল্লাহ কান ওমালাম এখন আর সেটা এই বিশ্বাস করা যে যা আল্লাহ চান তাই হয় যা আল্লাহ চান তাই হয় যা আল্লাহ হুকুম করেন তাই হয় যদি বলি চলবে যা আল্লাহ হুকুম করেন সব হয় হয় আল্লাহ বলছেন আকিমুসাল্লাহ কয়জন নামাজ পড়ে মুসলিম আল্লাহ বলছেন আমিনবিল্লাহ আল্লাহর প্রতি ইমান নিয়ে আসো কয়জন মমিন কাফির তো সব অল্প কয়টা মমিন তাই না আল্লাহ যা বেআনা মাশা আল্লাহ খান যা আল্লাহ চান তা হয় অমা আল্লাহ ইয়াশা আল্লাহ ইয়াকুন আর যা আল্লাহ চান না তা হয় না সুতরাং আপনার দিন দুনিয়ার ক্ষেত্রে আপনারও চাওয়া রয়েছে সামনে আসবে আর আল্লাহর চাওয়া রয়েছে আল্লাহর চাওয়ার অন্তর্ভুক্ত হচ্ছে আপনার আমার চাওয়া আমাদের চাওয়ার স্বাধীনতা আছে আমরা চাই অনেক ভালো ভালো অনেকে মন্দও চাই দুনিয়ার ক্ষেত্রে সবাই ভালো চায় কিন্তু দিনের ক্ষেত্রে অনেকে মন্দ চায় আমরা চাই কিন্তু আল্লাহ রাবুল আলমের চাওয়ার অন্তর্ভুক্ত হচ্ছে আমাদের চাওয়া আকাশ সমূহ এবং পৃথিবীতে এমন কোন হরকত বা নড়াচড়া নেই এদিক সেদিক হওয়া নেই ওয়ালা শকুন অথবা কোন স্থির কোন বস্তু নেই কোথাও থামছে নড়ছে জি এখন বসে আছি কখন নড়ছি এই যে হাত থেমে আছে আবার নড়ছে এই নড়াটি বুঝেন এটা কার ইচ্ছাতে হয় ইচ্ছাতেই হয় তার ইচ্ছা না হলে অসম্ভব অসম্ভব লায়াকুন ফি মুলকিহি মালায়ুরিদ তার রাজত্বে বা তার ক্ষমতার অধীনে আর সবকিছু ক্ষমতা অধীনে আল্লাহ রব আলমিন তার রাজত্বে তার নেই এমন কিছু হয় না যা তিনি চান না এমন কিছু হয় না যা কিছু চান না এমনটা হয় না যে এই যে ঘটেছে যেটা অঘটন ঘটেছে আল্লাহ এটা চাননি কথা ভুল আল্লাহ চেয়েছেন সৃষ্টিগত আল্লাহ চেয়েছেন বিধানগত ভাবে আল্লাহ চাননি শরীরের একটা বিধানগত বিধানগত ভাবে আল্লাহ ভালোটা চান মন্দ চান না পাপ চান না ওলাহিল কুফর সে আয়াতগুলি আল্লাহ সামনে আলোচনাতে আসবে আল্লাহ কুফরির ওপর সন্তুষ্ট হন না মুসিদিন ফাসাদ সৃষ্টিকারীদেরকে আল্লাহ ভালোবাসেন না তো যা ভালোবাসেন না তাহলে আল্লাহ সেটা বিধানগত দিক থেকে শরীয়তের দিক থেকে চান না কিন্তু সৃষ্টিগত দিক থেকে আল্লাহর সৃষ্টিতে আল্লাহ সৃষ্টিগত দিক থেকে মানে আল্লাহর সৃষ্টিতে আল্লাহ চান ভালো মন্দ এই জমিনে হোক তাতেই তো পরীক্ষা হবে কেউ পাশ করবে কেউ ফেল করবে আর যদি বলেন যে আল্লাহ আবার কি করে চাইতে পারে পাপ কি করে চাইতে পারে আল্লাহর জমিনে তো পাপ যদি আল্লাহ না চাইবেন তো আল্লাহর চাওয়ার বিরুদ্ধে তাহলে তো আল্লাহ আর চাওয়ার বিরুদ্ধে হচ্ছে তো যদি কারো চাওয়ার বিরুদ্ধে হয় আর কেউ করতে পারে তো যে চাওয়ার বিরুদ্ধে করতে পারে সে বেশি শক্তিশালী বুঝতে পারছেন না পারছেন না বাপ চাইছে যে ছেলে যেন ভুল কাজে না যায় কিন্তু বাপ সামলাইতে পারছে না এখানে বাপ ছেলের কাছে কমজোর কিনা কমজোর জি পারছে না ছেলেকে কন্ট্রোল করতে আশা করি বুঝতে পারছেন তাই না সেই জন্য আল্লাহ চাওয়া অবশ্যই জি হ্যাঁ রয়েছে ভালো মন্দির কিন্তু আল্লাহর হুকুম নেই মন্দির এবং আল্লাহ সর্বশক্তিমান আলা ওপর সক্ষম মিনাল যার অস্তিত্ব রয়েছে যেসব বস্তুর অস্তিত্ব রয়েছে সেসব বিষয়ের ওপর আর যেগুলি অস্তিত্বহীন মাদুমাদ সেগুলির ওপর কেমন যার অস্তিত্ব আছে এটার উপর যেমন আল্লাহ ক্ষমতা রাখেন যেটা অস্তিত্বহীন অস্তিত্ব নেই সেটাও যদি আল্লাহ বলেন আমি অস্তিত্ব নিয়ে আসব সে নিয়ে আসতে পারে যার অস্তিত্ব আছে আল্লাহ যদি মনে করেন যে তোর অস্তিত্ব রাখবো না তো তার ক্ষমতা পান এবার বোঝা গেছে না না কে হাঁ করতে সক্ষম আর হাঁকে না করতে সক্ষম পজিটিভকে নেগেটিভ করতে সক্ষম আর নেগেটিভকে পজিটিভ করতে সক্ষম যে এই হচ্ছে মজুদা তার মাদুমাত ফামামিন মখলুকিন ফিল আর্দামা ইল্লাহ খালেকহু সুতরাং পৃথিবীতে বা আকাশে এমন কোন সৃষ্টি নেই যে আল্লাহ তাকে সৃষ্টি করেননি অর্থাৎ প্রত্যেক সৃষ্টিকে প্রত্যেক বস্তুকে কে সৃষ্টি করেছেন এক কথায় বলতে হলে আল্লাহর সত্তা আল্লাহর জাত ছাড়া বাকি যা কিছু আছে যা আমরা দেখি আর না দেখি সবকিছু আল্লাহ ছাড়া যা কিছু আছে তা কার সৃষ্টি আল্লাহ সৃষ্টি এবং তা মখলুক খালেক শুধু এক সত্তা আর বাকি সবগুলি হচ্ছে মখলুক লা খালে কোনো গায়ে তার ছাড়া কোন সৃষ্টিকর্তা নেই ওলা রব্বন সেওয়া আর তার ছাড়া কেউ প্রতিপালক বা পালন কর্তা নেই এই ছিল ইবিন তাইম রাহিমহল্লার কথা যে কথাগুলির ভাষ্যে শেখ সালের ফাজান বলছেন যে এখানে ইমাম ইমিন রহমতুল্লাহ আলাই তৃতীয় স্তর বর্ণনা করছেন কিসের হাজা মার্তাবাতি সালেসা যে চারটি স্তর রয়েছে তার তৃতীয় স্তর এবং চতুর্থ স্তরের এখানে বয়ান রয়েছে বা বর্ণনা রয়েছে কেমন করে এই যে আলোচনা করলে এর মধ্যে কিন্তু দুটো স্তর বয়ান হয়ে গেছে প্রথম স্তর বর্ণনা করা হয়েছে কোথায় এই যে বলা হয়েছে প্রথমখানে যে মাসিয়াতুল্লাহ নাফেদা একটা হচ্ছে আল্লাহর এমন ইচ্ছা যার বাস্তবায়ন হবে হবে আল্লাহ যা ইচ্ছা করেন তাই হবে এবং আল্লাহর ব্যাপক ক্ষমতা এটা হচ্ছে তৃতীয় স্তর এটা হচ্ছে তৃতীয় স্তর বলছেন যে এটি হচ্ছে তৃতীয় স্তর আর এর ব্যাখ্যা যা বললেন যে আল্লাহ যা চান তাই হয় আল্লাহ যা চান না তা হয় না আর শেষখানে বলেছেন ফামামিন মাহুল ফেল আলাফ ইসলাম ইল্লাহ খালে কহু আকাশ জমিনে যত সৃষ্টি রয়েছে তার সৃষ্টিকর্তা সৃষ্টিকর্তা একমাত্র আল্লাহ চতুর্থ স্তর কি বলেছি খালকুল্লাহ সবকিছুর সৃষ্টিকর্তা আল্লাহ এটা হচ্ছে চতুর্থ স্তর যা এখানে বর্ণনা করেছেন আর একটি বিষয় গত সপ্তাহে পড়ানো হয়েছে সেটা হচ্ছে তকদি এটা তো তকদির স্তর বললাম তাহলে তকদির স্তর গুলি চারটা মুখস্থ করেন ভালো করে গুরুত্বপূর্ণ এই চারটি বিষয় তকদির সম্পর্কে তকদিরের কিসিম বা প্রকরণ তকদির কত প্রকার হ্যাঁ? প্রথম তকদিরকে দুই ভাগে ভাগ করা হয়েছে আম এবং খাস আম এবং খাস ভালো করে মনে রাখবেন আম হচ্ছে আম তকদির যা প্রত্যেক সৃষ্টিকে সামিল বলছেন তকদির আম সামেল লেকুল্লে কাইন প্রত্যেক সৃষ্টিকে সামিল হচ্ছে এই তকদির আম এই তকদিরে আমের মধ্যে এই আলোচনাগুলি আসলো তকদিরে খাস তকদিরে খাস হচ্ছে বিশেষভাবে আল্লাহর পক্ষ থেকে সুনির্ধারণ অথবা সুপরিমিত করা সেটা হচ্ছে তিন রকমের সেটা হচ্ছে তিন রকমের তকদিরে খাসটা হচ্ছে তকদিরে আমের বিস্তারিত আলোচনা তাই বলছেন কাদারিল আম যেটা আম তকদির তারই বিস্তারিত আলোচনা এজন্য জন্য গত আলোচনা ছিল জুমলাতান ও সংক্ষিপ্ত এবং বিস্তারিত তকদির সংক্ষিপ্ত তকদিরটা হচ্ছে তকদিরে আম আর বিস্তারিত তকদিরটা হচ্ছে তকদিরে খাস তকদিরে খাসটা তিন ভাগে বিভক্ত একটা হচ্ছে তকদির আল অমরি সারা জীবনের তকদির সারা জীবনের আপনার আমার যতটা আয়ু আছে সারা জীবনের জন্য আল্লাহ সুপরিমিত করে দিয়েছেন আয়ু রুজি হায়াত মত সুস্থতা অসুস্থতা ভালো মন্দ সবকিছু আর কি পরিবার ছেলে মেয়ে কার কটা স্ত্রী হবে কার ছেলে মেয়ে হবে জি সবকিছু আর কি তাকদের সারা জীবনের সেটা কখন করা হয় একশো দিনের যখন মায়ের পেটে গর্ভধারণ হয়ে যায় ওই শুক্রের বা বীর্যের বয়স যখন একশো দিন হয়ে যায় যেমন সেই হাদিস রয়েছে দ্বিতীয় হচ্ছে তকদির খাসের দ্বিতীয় কিসিম হচ্ছে তকদিরে বা বাংলায় বলেন বাৎসরিক তকদির তকদির হাউলি মানে বাৎসরিক তকদির প্রতি বছরের এটা কখন নির্ধারণ করা হয় লাইলাতুল কাদার এই জন্য লাইলাতুল কাদারকে কাদার কাদার মানে তকদির সুপরিমিত করা এটা একটা কারণ আর একটা হচ্ছে মর্যাদার আর আর একটি তকদির খাস হচ্ছে দৈনিক তকদির তকদির সে সম্পর্কে সুরা রহমান আয়াত রয়েছে আয়াত নম্বর উনত্রিশ কি কুল্লা ইয়মিন হো আল্লাহ প্রতিদিন নিজ কাজে লেগেই আছেন হ্যাঁ, লেগে আছেন আল্লাহ রব সব কাজে হুকুম করছেন নিষেধ করছেন যে হুকুম আর নিষেধ লেগে আছে এই করো অমুকের এই করো করলেন সুলহান আল্লাহ এইগুলো কল্পনার বাইরে যে এক আল্লাহ সমস্ত সৃষ্টি জগৎ সম্পর্কে আল্লাহর আদেশ নিষেধ হতেই আছে প্রতিদিন জি কল্লাইমিন হওয়া ফিসান তো এই যে তকদিরে দুটো ভাগ পড়লাম তকদিরে আম আর খাস এ সম্পর্কে গত সপ্তাহে আলোচনা করতে গিয়ে আমাদের রেকর্ডিং ডিস্টার্ব হয়েছিল সেখানে একটা গুরুত্বপূর্ণ কথা থেকে গেছিল ওটা এখানে সেরে নি সেটা হচ্ছে যে যারা তকদিরের মুনকির বা তকদিরের অস্বীকারী তকদিরকে ভাগ্যকে অস্বীকার করে ভাগ্য বলে কিছু নেই তারা দুই ভাগে বিভক্ত তারা হচ্ছে দুই ভাগ বিভক্ত একদল হচ্ছে চরমপন্থী আর একদল নরমপন্থী আর এই চরমপন্থী নরমপন্থীর মধ্যে হচ্ছে যে মধ্যমপন্থী আহলে সনতল জামাত মধ্যমপন্থী যে আল্লাহর তকদিরে বিশ্বাসও করে আর মানুষের কিছু করার কর্মের স্বাধীনতাও আছে কথা বোঝা গেছে এই তকদির ক্ষেত্রে আবার আরেক দল আছে তকদির তকদির অস্বীকারী আরেক দল বলছে তকদিরই সবকিছু বাড়াবাড়ি তকদিরই সবকিছু মানুষের কোন ক্ষমতা নেই স্বাধীনতাও নেই পাথরের মতো ওরাকে জাবরিয়া বলা হয় সামনে আলোচনাগুলি আসবে এখানে ইঙ্গিতটা হলে বুঝতে সুবিধা হবে তকবীরকে যারা অস্বীকার করেছে তাদের এক চরমপন্থী গরমপন্থী আর একটা হচ্ছে নরমপন্থী এই চরমপন্থী গরমপন্থী তারা এমন ভাবে তকদিরকে অস্বীকার করেছে যে পৃথিবীতে আল্লাহর সৃষ্টি জগতে যা কিছু ঘটে প্রথম স্পার কি আল্লাহর এলম বলছেন না না আল্লাহ কিছু জানে না যে কি হবে না হবে নাউজবিল্লা এলমুল্লাহর অস্বীকার বলছেন সাহেব ফজান তাই আর ইমিন রহমুল্লাহ এই একটু সামান্য কথা ওই কথার ব্যাখ্যা কাদ কানা ফাহাদ আল কাদর কাদ কানা ইউন গোলাতুল এই যে তকদিরের যেটা প্রথম কিসিম অর্থাৎ তকদির আম আম তকদির আম তকবির তকদির যেটা সেটাকে চরমপন্থী কাদরিয়ারা মানে তকদির অস্বীকারীরা অস্বীকার করেছে সুতরাং আল্লাহ কোন কিছুর অস্তিত্ব হওয়ার আগে আল্লাহ নিজে জানতেন না তাহলে এদের কাছে নওয়াজবিল্লা আপনার আমার সৃষ্টির আগে আল্লাহ আমার আপনার সম্পর্কে জানতেন না হ্যাঁ আসমান জমিন সৃষ্টির আগে আল্লাহ জানতেন না যে আসমান জমিন কিছু সৃষ্টি হবে জি এটা হচ্ছে চরমপন্থী এইরকমই তারা অস্বীকার করে দ্বিতীয় স্তর কি দ্বিতীয় স্তর কি তকদিরের কিতাবাতুল্লাহ লিখনি বলছে আল্লাহ লিখেও রাখেনি লোহ মাহফুজ ওটাও অস্বীকার ও কিতাবাতহু হাফিল মাহফুজ ওগেরা লহ মাহফুজে লিখার বিষয়টি এটাও অস্বীকার করে তারা বলে এই চরমপন্থীরা ইন্নাল্লাহ আমারা ওয়া নাহা আল্লাহ হুকুম করেছেন আর নিষেধ করেছেন আল্লাহ বলছেন আকিমুসলা নামাজ কায়ম করো আর হ্যাঁ? ওয়ালা তাকতল নাস খুন করিও না ওয়ালা তাকরা বুঝবে না জানার কাছে যায় না কিন্তু আল্লাহ জানেন না যে কে নামাজ পড়বে আল্লাহ জানেন না যে কে জেনা করবে আল্লাহ জানেন না যে কে খুন করবে যতক্ষণ ঘটেনি যতক্ষণ ঘটেনি এইটা হচ্ছে চরমপন্থী তাদের ইয়া বলছে আল্লাহ হুকুম করেছেন বাধা নিষেধ দিয়েছেন কিন্তু ওহ আল্লাহ আলম তিনি জানেন না মাইয়তীয় কে মানবে মিম্মাই আসি আর কে না ফারমানি করবে যতক্ষণ না ঘটছে আল্লাহ জানেন না নাকি ফাল আমর আনফুন তাদের কাছে যে কোনো বিষয় হচ্ছে যখন ঘটলো তখন জানা গেল মুস্তানিফুন নতুন যখন হচ্ছে তখন সেটা প্রকাশ পাচ্ছে আল্লাহর কাছে তার আগে নাউজবিল্লা আল্লাহ কিছু জানেন না আল্লাহর এই সম্পর্কে অগ্রিম কিছু নেই না উজবিল্লাহ ওহা ওলাই কাফারাহমুল আইম্মাতু লাকিন্নাহম ইনকারাদু এই যারা চরমপন্থী কাদরিয়া তাদেরকে আইমায় কেরাম ফোকাহ কেরাম মহাদ্দেসিন কাফের বলেছেন তাদের কি বলেছেন কাফের বলেছেন আবু হানিফা শাহি মালিক আহমদ আইমা মহাদ্দেস বুখারি এদেরকে কি বলেছেন কাফের এরা মুসলিম নয় কারণ ইমানের যে ছয়টি রোকন রয়েছে তার ষষ্ঠ রোকন স্তম্ভ হচ্ছে ইমান বিল কাদার তকদিরের প্রতি বিশ্বাস সুতরাং এই তকদিরকে অস্বীকারই করে আল্লাহর এলমকে অস্বীকার করে আল্লাহ লিখনিকে অস্বীকার করে আল্লাহর ইচ্ছাকে অস্বীকার করে সব অস্বীকার কাছে তো এদেরকে কাফের বলেছেন তবে যুগের আবর্তন বিবর্তনে এই মুসলিম জাতি থেকে এই পথভ্রষ্ট কাফের গুমরারা শেষ হয়ে গেছে লাকিন তবে এরা শেষ হয়ে গেছে এরা প্রথম জন্ম নিয়েছিল বাসরা থেকে সমস্ত ফেদনা কিন্তু এরাকে জন্মেছে এরাকে জন্মেছে প্রথম প্রথম যতগুলি বেদাতের ফেতনা সব এরাকে জন্মেছে পারস্য দেশে তখন এরাকের ভাষা প্রথম দিকে ফার্সি ভাষা ছিল এই বাসরা থেকে প্রথম তকদিরে সাহাবি আবদুল্লাহ তখন বেঁচে ছিলেন তার কাছে একজন হজের মৌসুমে আসল আসার পরে বলল যে আপনি তো রসুল সাল্লামের বিশিষ্ট সাহাবি আমাদের বাসরাতে কিছু লোকেরা বেরিয়েছে তারা বলছে ইন্নাল আমরা আনফুন যে কোনো বিষয় যখন ঘটে তখন জানে আল্লাহ তার আগে কোনো কিছু নেই আসলে তকদির টকদির কিছু নেই তকদির অস্বীকার করে তখন তিনি বলে পাঠিয়েছিলেন যে দাও তখন তার যোগাযোগ এছাড়া কোনো ব্যবস্থা ছিল না তুমি যখন ফিরে যাবে হজের মৌসুম থেকে বাসরায় তখন তাদেরকে জানিয়ে দেবে যে তারা যদি ওহদ পাহাড়ের সমান নেকি ভান্ডার জমা করে নেই মা কাবিল আল্লাহ হোম আল্লাহ তাদের কোন আমল কবুল করবেন হাত তাইমিনবিল কাদারি যতক্ষণ তাদের প্রতি ইমান না নিয়ে আসবে বিশ্বাস না করবে শেখুল ইসলাম বলছেন অমুনকে রুহু আলিয়া কালিলুন তবে বর্তমান যুগ মানে আজকে থেকে ছয় সাতশো বছর আটশো বছর আগে যে ইবনে তাইম রহমার যুগ তখনকার কথা বলছেন যে এই যুগে পুরো তকদিরকে এইরকম অস্বীকার করে এইরকম লোকের সংখ্যা খুব কম রয়েছে وبقيت الفرقة التي تقر بالعلم ولكن تنفي دخول أفعال العباد في القدر وتزعم أنها مخلوقة لهم استقلالا لم يخلق الله ولم يريدها كما يأتي بيانه এখন কাদরি আছে তকদির অস্বীকারীরা আছে কিন্তু চরমপন্থীরা নেই যাদেরকে সালাফে সালহীন বা আইমাইকার কাফের বলেছেন এমন ফিরকায় এমন গোমরা দলটি বাকি আছে তকদিরের ক্ষেত্রে যারা আল্লাহর এলএম কে স্বীকার করে না না আল্লাহ জানেন আল্লাহ সৃষ্টি করার আগে থেকে আল্লাহ জানেন কিন্তু কোনটা তাহলে অস্বীকার করে বলছে তানফি দখুল আফাল এবাদে ফিল কাদারি এই যে মানুষ আমরা করছি এই আমাদের কর্মগুলি আল্লাহ সৃষ্টি করেছেন কিনা আমাদেরকে তো আল্লাহ সৃষ্টি করেছেন খলকুল্লাহ এটা মানল হ্যাঁ আল্লাহর এলে মানলো কিন্তু আমরা যে কাজকর্মগুলি করছি এগুলি কার এগুলি আমরা সৃষ্টি করছি এগুলি পুরোপুরি আমরাই তৈরি করছি নাকি আল্লাহ সৃষ্টি করছেন প্রশ্ন হ্যাঁ আল্লাহ সৃষ্টি করছি ওরা আল্লাহকে হ্যাঁ এই আল্লাহর উপর যাতে করে দোষ চেপে না যায় বাঁচার দিকে নিজের গর্তে পড়ে জাহান্নাম গেছে কথা বোঝা গেছে যদি বলি যে আল্লাহ সব সৃষ্টি করেছেন তো দোষ তো আল্লাহর উপর চেপে যায় তাহলে আমাদের কি দোষ তাহলে একটা লোক ভালো কাজ করছে কে সৃষ্টি করলেন আল্লাহ একটা লোক জেনা করছে কে সৃষ্টি করলেন হ্যাঁ কে সৃষ্টি করলেন আল্লাহ একটা লোক খুন করছে খুনটা আল্লাহ সৃষ্টি করলেন তাহলে দোষ কার উপর চেপে গেল আল্লাহর না না না না আল্লাহর উপর চাপাবো না সুতরাং আল্লাহর এখানে কোনো দখল নেই কাজকর্ম যেগুলো আমরা করছি ভালো মন্দ সেটা আমাদের সৃষ্টি বোঝা গেছে কিনা ভালো করে বুঝেন না বুঝছেন না কথা হ্যাঁ, একটু হাজির হয়ে বুঝতে হবে আর বডি শুধু এখানে আর মগজটা দেশের কাজ হবে না জি বোঝা গেছে তো বলছেন যে আল্লাহ আল্লাহর উপর কেন দোষ চাপাতে দেব আল্লাহ এসব করেন আমরা আমাদের কর্মগুলি নিজেরাই সৃষ্টি করি কিন্তু এরা যে মুশ্রেক হয়ে গেল এটা হ্যাঁ আল্লাহর উপর দোষ চাপতে দেব না সেই জন্য বাঁচতে গিয়ে যিনি যারা মুশ্রেক হয়ে গেল এলা কয় কটা আল্লাহ একজন তাই না সৃষ্টিকর্তা সৃষ্টিকর্তা কয়জন এক সত্তা সৃষ্টিকর্তা এরা যখন বলল যে না আমাদের কাজকর্মগুলি আমরা সৃষ্টি করি তো সৃষ্টিকর্তা এক থাকলো না দুই হয়ে গেল আল্লাহ সৃষ্টিকর্তা খালেক যা আমাদেরকে সৃষ্টি করেছেন আর আমাদের কর্মগুলির খালেক আমরাই সুতরাং আমরা সৃষ্টিকর্তা হ্যাঁ সুতরাং সৃষ্টিকর্তা দুই হয়ে গেল হ্যাঁ তৃত্ববাদে বিশ্বাসী আর এই তকদির অস্বীকারীরা হ্যাঁ? দৈত্যবাদ বলা যেতে পারে বা দ্বিতীয়বাদ মানে দুই দুই এলাহাতে বিশ্বাসী এক কথা দুই এলাহাতে বিশ্বাসী সুতরাং এরা মহেদরা মুশরেক মমিন না মুশরেক মুশরেক এরা মুশরেক এই জন্য নবী করিম থেকে হাদিস রয়েছে কিন্তু হাদিস নবী সাল্লাম থেকে সহি শুদ্ধ প্রমাণিত নয় কারণ নবী সাল্লামের জীবদ্দশায় তকদির অস্বীকারী জন্মাই নাই সাহাবাহিকরামদের যুগে তাবেইনদের যুগে তকদির অস্বীকারীরা জন্মেছে যেমন বললাম বাসরাতে প্রথম সুতরাং সাহাবাইকরামগণ মন্তব্য করেছেন সাহাবাইকরাম থেকে বেশ কিছু মৌকুফ হাদিস রয়েছে উক্তি রয়েছে তাবেইন থেকে উক্তি রয়েছে যে আল কাদরিয়া তো মজুস হাজির উম্মা তকদির অস্বীকারীকারী কাদরিয়া যারা তারা এই উম্মতের মজুস অগ্নি পূজক এই উম্মতের মজুস কেন অগ্নি পূজক কেন ওদেরকে বললেন কারণ অগ্নি পূজকদের কাছে এলা উপাস্য কয় দুইজন উপাস হ্যাঁ দুইজন উপাস জি আর এদের কাছেও দুই সুতরাং এই উম্মতের মুসলিম জাতির মজুস অগ্নি পূজা করছে কারা হ্যাঁ কাদিয়া যারা তকদির অস্বীকারী অর্থাৎ আমাদের কাজকর্মগুলি আল্লাহ সৃষ্টি নাই আমাদেরই সৃষ্টি আমরা সৃষ্টি করি জি আমরা কাজকর্মগুলি করি কিন্তু সৃষ্টিকর্তাকে আল্লাহ সৃষ্টি করা আর কর্ম করাই পার্থক্য রয়েছে সৃষ্টি করা আর কর্ম করাই পার্থক্য রয়েছে জি এটা যদি কাঁচ কাঁচের পাত্র হয় ফেলে দেওয়া এই ফেলে দিচ্ছি তাও যে ফেলে দিতে পারবো কি তার আগে আমার হাতটা অবশ হয়ে এটা তো জানি না ঠিক না কিন্তু একটা সহজ করে বোঝানোর জন্য উদাহরণ দিচ্ছি ফেলে দেওয়ার ক্ষমতায় ফেলে দিলাম আমি কিন্তু এটা ভাঙবে নিশ্চিত কি আর ভাঙবে না নিশ্চিত কি ওইটা কি করলেন হ্যাঁ ওটা কে করছেন আল্লাহ সৃষ্টি ওটা আল্লাহ রাবুল আলম এটা তকরিবের জন্য মানে সহজ করার জন্য বিষয়টি যাতে বুঝতে পারে আগামীতে বিস্তারিত আলোচনা আবার আসছে এই সম্পর্কে এই ফিরকা যারা কাদেরিয়া বলছে তানফিয়ে দখুল আফাল এবাদে ফিল কাদারে তকদিরের মধ্যে বান্দার আমল কর্মগুলি দাখিল না বান্দার কাজকর্মগুলি তকদিরের অন্তর্ভুক্ত না অর্থাৎ তাদের ধারণা আন্না মাহুল কাদুল্লাহম মানুষের কাজকর্মগুলি তাদেরই সৃষ্টি এগুলি মখলুক কাজকর্মগুলি এগুলো সৃষ্টি এই যে নড়াচড়া করছে কিন্তু কে সৃষ্টি করলো না ওরা বলছে কাদিরিয়ার কথা বলে কাদিরিয়া কি বলছে আমি হাত নড়াচ্ছি আমি সৃষ্টি করছি নওয়াজবিল্লা এটা বলে তাদের কথা হ্যাঁ তুমি মিথ্যা কথা বলছো তুমি সৃষ্টি করলে আল্লাহ সৃষ্টি করেন এটা হচ্ছে কাদিরিয়াদের কথা এটা সরাসরি তাদের সৃষ্টি যারা এইসব কাজগুলি করছে ভালো মন্দ আল্লাহ এগুলি সৃষ্টি করেননি আল্লাহ যেমন সৃষ্টি করেননি আল্লাহ আর একটি তকদিরের স্তর হচ্ছে ইচ্ছা করা তাই না ওয়ালাম ইউরিধা আল্লাহ চাননিও আর তকদিরের স্তর কি পড়লেন যে ভালো হোক মন্দ হোক আল্লাহর সেখানে কি রয়েছে ইচ্ছা মশিয়াত রয়েছে ইচ্ছা রয়েছে আল্লাহর ইচ্ছার বিরুদ্ধে হয় দেয় ভালো মন্দ আল্লাহ দুটোরই ইচ্ছা করেন কিন্তু তারা বলছেন আল্লাহ চাননি আপনি যে মন্দ কাজটা করলেন এটা আল্লাহ চান না তকদিরের স্তরগুলি নিয়ে তাহলে বিস্তারিত আলোচনা হয়ে গেল তকদিরের কিসিম প্রকরণ নিয়ে আলোচনা হয়ে গেল শেখ সাহেব ফজান তাই বলছেন ওয়ালাম্মা ফারাগা শেখ মিনজিকের তেবিল কাদারি নাব্বাহ আলা মাসা ইলা তাত আল্লাহ কবি হাজাল মৌদু যখন শেখুল ইসলাম ইমাম ইবনে তাইমা রহমতুল্লাহ আলাই তকদিরের মারাতেব স্তরগুলি আলোচনা শেষ করলেন তখন তকদির সংক্রান্ত কিছু বিষয়াদি বা মাসাইল সম্পর্কে সতর্ক করছেন বা জানিয়ে দিচ্ছেন যা এই বিষয়ের সাথে সম্পর্কিত তা মধু প্রথম বিষয় তিনটি বিষয় এখানে রয়েছে আগামীতে যে আলোচনা আসছে তকদির সংক্রান্ত তার তিনটি বিষয় একটা হচ্ছে যে আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত তকদির এবং শরীয়তের বিধানে কোন দ্বন্দ্ব নেই কোন দ্বন্দ্ব নেই হেডলাইনটা জেনে রাখেন বিস্তারিত আলোচনা আসছে বিস্তারিত বুঝবেন একটা হচ্ছে আল্লাহর পক্ষ থেকে তকদির মানে আল্লাহর পথে কি করা আছে চূড়ান্ত ফেসালা লিখা আছে লিখা আছে জানেন আল্লাহ আল্লাহ চেয়েছেন আল্লাহ সৃষ্টি করেন তাই না এটা একটা এই চারটি স্থান আরেকটা হচ্ছে শরীয়তের আল্লাহর বিধান তো শরীয়তের যে হুকুম আহ বিধি বিধান আর তকদির এই দুটোর মাঝে কোনো দ্বন্দ্ব নেই দ্বিতীয় মশলা হচ্ছে তকদির তকদির আল মাসি ও বুক দহিলাহা আর একটি বিষয় হচ্ছে যে আল্লাহ রব্বুল আলমিন যে তকদিরে নির্ধারণ করে রেখেছেন যে পাপগুলি হবে যেমন একজন লোকের জীবনে বেশ কিছু কাবিরা গুণা আছে এটা আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত আছে না নেই প্রথম কথা আল্লাহ জানেন না জানেন না এক একটা স্তর থেকে শুরু করেন দ্বিতীয় আল্লাহ লিখে রেখেছেন না লিখে রাখেননি লিখে রেখেছেন আল্লাহর ইচ্ছাতে হচ্ছে না বিনা ইচ্ছাতে হচ্ছে আচ্ছা, আল্লাহ সৃষ্টি করছেন না করছেন না ওগুলো এই চারটা স্তর এবার ফিট করে চারটা স্তরকে ক্লিয়ার বুঝতে পারছেন না এই যে আল্লাহ গোনাগুলি হবে পাপগুলি হবে মানুষের এগুলি আল্লাহর পক্ষ থেকে কি আছে মোকাদ্দার করা আছে মানে সুনির্ধারিত করা আছে এটা একটা দিক আর আর একটা হচ্ছে আল্লাহ গোনাগুলিকে পছন্দ করেন না ঘৃণা করেন ঘৃণা করেন আল্লাহ ঘৃণাও করছেন আবার সুনির্ধারিত করেছেন ঘৃণাও করছেন আর সুনির্ধারিত করেছেন আল্লাহ ফয়সালা করে রেখেছেন ফয়সালা লিখে রেখেছেন দুটোতে কোনো দ্বন্দ্ব নেই অর্থাৎ আপনার মগজে এই দ্বন্দ্ব না আসে যে আল্লাহ ঘৃণা করেন তো কি করে আবার লিখে রাখলেন কি করে আবার চূড়ান্ত ফয়সালা হইল হ্যাঁ না দুটোতে কোনো দ্বন্দ্ব নেই তৃতীয় এখানেও দুটো বিষয়ে কোনো দ্বন্দ্ব নেই দ্বন্দ্বের তাহলে তিনটি পয়েন্ট কি আল্লাহ রবুল আলমিন প্রত্যেক বান্দার কাজকর্ম সুনির্ধারিত করেছেন না করেননি হ্যাঁ রুজি নির্ধারিত আছে না নেই না আপনি আসলেন তখন আল্লাহর ফেসালা হলো যে হ্যাঁ এখন সৌদি আরব লোকটা আসলো না আগে থেকে নির্ধারণ আছে নির্ধারিত আছে আল্লাহর পক্ষ থেকে বান্দার কাজকর্ম দুনিয়ার কাজকর্ম হোক অথবা দিনই কাজকর্ম দুটোকে সামিল করবেন আপনি দুনিয়ার কাজকর্ম হোক অথবা দিনের কাজ হোক দিনের কাজ হচ্ছে এবার বন্দী করা ভালো বা বন্ধ নেকি করা বা পাপ করা এগুলো হচ্ছে দিনের সাথে সম্পর্কিত দুনিয়ার সাথে সম্পর্কিত রুজি রোজগার চলা ফেরা লিখা পড়া ইত্যাদি চাকরি বাকরি ব্যবসা বাণিজ্য বান্দার কাজ সুনির্ধারণ করা একটা দিক আর আর একটা হচ্ছে যে বান্দার জন্য যে এই সুনির্ধারিত আছে এই কাজগুলি এগুলি বান্দা নিজের নিজ স্বাধীনতাই করে নিজে স্বাধীন হয়ে করে স্বাধীন হয়ে করে বান্দা আর আল্লাহ তাদের কাজগুলি নির্ধারিত করে রেখেছেন দুটোতে দ্বন্দ্ব আছে বলছেন শেখ সাহেল ফৌজান যে না দুটোতে দ্বন্দ্ব নেই কে কথা বলতে পারেন না যে বান্দা নিজের স্বাধীনতার সাথে কাজগুলি করে স্বাধীনভাবে কাজকর্ম করে আবার নির্ধারণ কি করে আছে আর যদি নির্ধারণ থাকলো তাহলে স্বাধীনতা কোথায় থাকলো কথাটা বাস্তবে কিন্তু আমাদের কাছে অনুভূত মাহসুস মানে আমাদের অনুভূতিও বলছে কি বলছে যে আমরা কিন্তু কাজকর্মগুলি স্বাধীনভাবেই করি কাজকর্ম কিভাবে করি কোনটাতে এটা এই ফিলিং আমাদের নেই যে আমার হাতটা ভালো কাজের দিকে বাড়াইতে চাইছিলাম কেউ যেন বাড়াইতে দিল না এমন ভাবে থামিয়ে দিলে হাতটা বাড়াইতে পারলাম না মসজিদে যাচ্ছিলাম কিন্তু পা বাড়াইতে পারলাম না হয় নাকি কোন চোর চুরি করতে গেছে বলছে আমাকে জবরদস্তি ধাক্কা দিয়ে গিয়ে চুরি করানো হয়েছে না স্বাধীনভাবে সে চুরি করতে ঢুকেছে তা আমরা কিন্তু এটাকে মাহসুস বলা অনুভূত যে আমরা ভালো কাজ করলেও স্বাধীনভাবে করছি এই ফিলিংসটা বা অনুভূতিটা আমাদের আছে আর মন্দ কাজ মন্দ কথা বললেও আমাদের অনুভূতি আছে আছে যে স্বাধীনভাবে এই মন্দ কথা কাজগুলিতে লিপ্ত হইলাম এখন দেখা যাকে তিনটি বিষয়ের প্রথম বিষয় বলছেন শেখ সালিফ এখানে দুটো বিষয় একসাথে বর্ণনা করছেন বলছেন যে আল্লাহ রবুল্লাহর পক্ষ থেকে যে তকদিরের ফায়সালা করা আছে এবং আল্লাহর শরীয়তের বিধানও আছে দুটোতে কোনো দ্বন্দ্ব নেই দ্বিতীয় বিষয় হচ্ছে যে আল্লাহ রবুল আলমিন গুনাগারদের জন্য গুনহা সুনির্ধারিত করে রেখেছেন এবং গুনহাকে আল্লাহ ঘৃণাও করেন দুটো তো কোনো দ্বন্দ্ব নেই দুটো কোনো দ্বন্দ্ব নেই তাই বলছেন শেখ রাহিমাহুল্লাহ ومع ذلك فقد امر العباد بطاعته وطاعه رسله ونهاهم عن معصيته وهو سبحانه يحب المتقين والمحسنين والمقسطين ويرضى عن الذين امنوا وعملوا الصالحات ولا يحب الكافرين ولا يرضى عن القوم الفاسقين ولا يامر بالفحشاء ولا يرضى لعباده الكفر ولا يحب الفساد এই সবগুলি কথা কোরআন কেরিমে বিভিন্ন আয়াত থেকে নেওয়া হয়েছে আগের আলোচনার সাথে সম্পর্ক এগুলির বলছেন যে এতদা সত্ত্বেও মা লেখা মানে এর আগে যে তকদির আল্লাহর পক্ষ থেকে সুনির্ধারিত আছে আলোচনা হইল না হইল না সাব্যস্ত হইল না হইল না আল্লাহর এলমুল্লাহ কিতাবাতুল্লাহ মাসিয়াতুল্লাহ আর খালকুল্লাহ এগুলো জেনে নিলাম এ এতদা সত্ত্বে এগুলো সত্ত্বেও আল্লাহ রবুল আলমিন ফাকাদ আমার আল এবাদা বান্দাদেরকে নির্দেশ দিয়েছেন বেতাতেহি যে তারা যেন আল্লাহর আনুগত্য করে আল্লাহকে মেনে চলে অতাহাতে রসুলহি এবং তার রসুলগণকে মেনে চলে অনাহাহম আনমাসিয়াতি এবং আল্লাহর নাফারমানি বিরুদ্ধাচরণ করতে তাদেরকে বারণ করেছেন নিষেধ করেছে আল্লাহ ফয়সালাও করে রেখেছেন লিখেও রেখেছেন হ্যাঁ আল্লাহ সৃষ্টিও করেন আল্লাহর ইচ্ছা মোতাবেক হয় আর তার সাথে আল্লাহ আবার এই ভালো কাজের কি করেছেন আল্লাহকে মানো রসুলকে মানো আর এবং আল্লাহ রসুলের নাফারমানি করিও না বরং সতর্ক সাবধান করেছে যারা আল্লাহর সীমানা পার করবে তারা হচ্ছে জালিম সতর্ক করে নাই তো আল্লাহ রবুল্লা আলমিনের শরীয়তি হুকুম হচ্ছে সারা আর তকদির দুটোতে কোন দ্বন্দ্ব নেই ওয়াহুয়া সুবহানাহু আর এর সাথে সাথে আল্লাহ সুবহান ইহিবুল মুতাকি সংযত যারা পাপ মুক্ত আল্লাহ ভিরু তাদেরকে ভালোবাসেন সৎকর্মশীল নিষ্ঠাবান তাদেরকে ভালোবাসেন সুবিচারকারীদেরকে ভালোবাসেন আর যারা ইমানদার আর সৎকর্মশীল তাদের ওপর আল্লাহ রাজি হন খুশি হন ওয়ালাহিবুল কাফিরিন কাফিরকে আল্লাহ ভালোবাসেন না ওয়ালাইয়ারিল কমিল পাপিষ্ট সম্প্রদায়ের ওপর আল্লাহ কখনো রাজি হন না ওয়ালাইয়ামরবিল ফাহসা এবং আল্লাহ অশ্লীল কথা কাজের হুকুম দেন না আল্লাহ অশ্লীল কথা কাজের হুকুম দেন না তো সমাজে ছড়িয়ে আছে আল্লাহর বিনা হুকুমে গাছের পাতা নড়ে না তো অশ্লীল কাজের আল্লাহ হুকুম দেন কি কাবার চারিদিকে মক্কার মুশ্রিকরা হজ উমরা করতে এসে তফ করতো ন্যাংটা হয়ে নারী পুরুষ উলঙ্গ হয়ে জি এটাকে তাদের ধর্মকর্ম মনে করত সেই যুগে তো বর্বরতার যুগ ছিল মূর্খতার যুগ ছিল আজকের এই সভ্য যুগে যদি ন্যাংটা পীর থাকে আর ন্যাংটা সাধু থাকে হিন্দুদের ন্যাংটা সাধু আর মুশ্রিক মুসলিমদের হচ্ছে ন্যাংটা পীর আর তাদেরকে মনে করে এরা ন্যাংটা হয়ে আল্লাহর অলি হ্যাঁ ন্যাংটা হয়ে আল্লাহর অলি হয়েছে মানে আল্লাহর সান্নিধ্য লাভ করেছে আল্লাহর গাঢ় খাঁটি বন্ধ হয়ে গেছে ন্যাংটা হওয়ার মাধ্যমে আউজবিল্লা ইজ্জত দেখিয়ে বুঝা গেছে না তো যদি এই হয় তখন কেন হবে না এই বিষয়ে আল্লাহ বলছেন যে দেখো এই ন্যাংটা উলঙ্গ হওয়াটা হচ্ছে ফাহেসা ওইখানে আয়াতি রয়েছে বলে এই মুশ্রিকদেরকে বলে দাও যে আল্লাহ ও অশ্লীল কথা কাজ আচরণের হুকুম দেন না কখনো সুতরাং এটা হতেই পারে না যে তোমাদেরকে উলঙ্গ হি কাবার তফ করাল হুকুম দিয়েছে ওয়ালাই আমর বিল ফাহসা অশান্তি জি বিপর্যয় ভালোবাসেন না পছন্দ করেন না আল্লাহ আহবুল মুসেদিন ফাসাদকারীকে আল্লাহ পছন্দ করেন না এই তিনটি বিষয় যে আলোচনা করেছেন যে তিন তিন ছয়টিতে কোনো দ্বন্দ্ব নেই এখন এই কথাগুলির ব্যাখ্যা আমাদের কাছে আসবে প্রথম এই দুটি বিষয় নিয়ে আলোচনা হয়েছে বলছেন শেখ সালি ফৌজান হাফজাহ যে এর পূর্বে শেখ ইবিন তাইমা রহমাতুল্লাহ আলী যখন চারটি তকদিরের মারাতে বা ঈশ্বর উল্লেখ করলেন আল ইলম ওয়াল কিতাবাত ওয়াল মাসিয়াত হ্যাঁ, ওয়াল মাসিয়াত ওয়াল এরাদা আর কি ওয়াল খালক ওয়াল ইজাদ সৃষ্টি এবং কোনো কিছুর উদ্ভাবন জি যা কিছু ঘটছে বা ঘটেছে আল্লাহ সে সম্পর্কে জানেন ওয়াকাতাবাহু লিখে রেখেছেন ওয়াশাহু ও আরাদাহু আল্লাহ তা চেয়েছেন ও আউজাদাহু এবং তাকে আল্লাহ রাবুল আলমিন কি করেন সৃষ্টি করেন উদ্ভাবন করেন এই কথাগুলি আলোচনার পরে হোনা এখানে বর্ণনা করছেন আমার আল্লাহর পক্ষ থেকে আল্লাহ জানছেন লিখে রেখেছেন চেয়েছেন আর সৃষ্টি করেছেন এটা একটা দিকে রাখেন আর আরেক দিকে হচ্ছে আল্লাহ শরীয়তে কি করেছেন বান্দাকে কি হুকুম করেছেন আল্লাহ রসুলকে কি করো মানো এবং আল্লাহ এবং তার রসুল সাল্লাহ ইসলামের নাফারমানি করিও না বলছেন যে এই আল্লাহর পক্ষ থেকে তকদির নির্ধারিত আছে এর মাঝে এবং অবাইনা কহনে এই কথার মাঝে যে আমার আল এবাদা বান্দাদেরকে হুকুম করেছেন যে আল্লাহর আনুগত্য করবে বেতাহি ওয়ানাহান মাসিয়াতেহি আল্লাহ নাফারমানি করবে না নিষেধ করেছেন এই দুটোর মাঝে কোনো দ্বন্দ্ব নেই তকদির আর এর মাঝেও কোনো দ্বন্দ্ব নেই যে আল্লাহ পাপকে ভাগ্যে লিখে রেখেছেন পাপ আল্লাহ কি করেছেন ভাগ্যে লিখে রেখেছেন প্রথম ভুল দিয়ে শুরু করা যাক আদম আলাই ইসলাম প্রথম ভুল কে করলেন আদম আলাহিসাম কি ভুল করলেন আল্লাহ বলেন ওয়ালা তাকরাবা আজহি সাজারা ওয়ালা তাকরাবা আজহি সারায় সাজারা এই গাছের কাছে যেও না এই যে আল্লাহ নিষেধাজ্ঞা এটা স্যার এই না কৌনি বা কাদারি সারি বিধানগত হুকুম আল্লাহর বিধান হচ্ছে তুমি গাছের কাছে যেও না আমার কথা মেনে চলবে তুমি ঠিক না আর আল্লাহ রবুল আলমিন তিনি গাছের কাছে যাবেন আর গাছের ফল খেয়ে নেবেন এটা ভাগ্যে লিখে রেখেছেন কিনা লেখা ছিল এটা আল্লাহ জানতেন কিনা আগে থেকে যে আদম এরকম কাজ করবে ঠিক না আচ্ছা আল্লাহ এটা চেয়েছেন না আল্লাহ চাওয়ার বিরুদ্ধেও জোর জবরদস্তি করে ফেলেছে আল্লাহ চেয়েছেন ঠিক না যখন তিনি গাছের কাছে গেলেন আর এই কাজটা করলেন এই কাজটা আদম সৃষ্টি করলেন আল্লাহ সৃষ্টি করলেন হ্যাঁ। সুরা সাফাত একটি আয়াত রয়েছে তাহলে আরো স্পষ্ট আল্লাহ খালাকুম ওমা তামালুন আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করেছেন খালাকাকুম মানে তোমাদেরকে সৃষ্টি করেছেন অমা তামালুন আর যা কিছু তোমরা কর্ম করো তামালুন যা তোমরা আমল করো কর্ম করো সে দুনিয়ার আমল হোক কর্ম অথবা দিনের হ্যাঁ দিন ইসলামের কর্ম হোক ভালো আমল হোক ভালো কর্ম হোক অথবা পাপের আমল হোক সবকিছুকে সৃষ্টি করেছেন আল্লাহ স্বয়ং কোরআনে কেরিমের কথা যে সবকিছু সৃষ্টি কথা আল্লাহ বলে এই দুটোর মাঝে কোন কি নাই দ্বন্দ্ব নাকি দুটোর মাঝে আল্লাহ ভালো কাজে নির্দেশ দিয়েছেন ভালো কাজের নির্দেশ দিয়েছেন এবং আল্লাহ রব প্রথম তো এটা হয়ে গেল যে আল্লাহ রবুল্লা আলমী তকদির লিখে রেখেছেন আর ভালো কাজের নির্দেশ অন্যায় কাজে বাধা দিয়েছেন দ্বিতীয় বিষয় ছিল যে আল্লাহ মানুষের ভাগ্যে পাপ হ্যাঁ নির্ধারণ করে রেখেছেন যে হব ঘটবে এগুলো আর তার সাথে সাথে আল্লাহ পাপকে পছন্দ করেন না ঘৃণা করেন করেন দুটোর মাঝে কোনো নেই এর দলিল বসে আল্লাহ তালা এর দলিল দুটি কথা বলা দলিল অনেক রয়েছে কোরআন এবং যে আয়াতগুলিতে হাদিসগুলিতে নেকির কাজে নির্দেশ দিয়েছেন গুনার কাজে নিষেধ করেছেন ওলা তাহারুদ আল্লাহর শরীয়ত আর আল্লাহর তকদির মাঝে কোনো দ্বন্দ্ব নেই যেমন কিছু পথভ্রষ্ট লোকেরা ধারণা করে যারা মনে করে যে শরীয়ত আর তকদিরে দ্বন্দ্ব আছে এটা কেমন কথা হলো আল্লাহ ভালো কাজ করতে বলছেন আবার ভালো কাজে আল্লাহ মন্দ কাজ লিখে রেখেছেন তো আমি কি করে করব না কি করে করবো আপনি বুঝতে পারছেন যে আমি অবশ হাত নড়া হচ্ছে এটাকে অনেক আলোচনা করেছি এইসব বিষয়ে আলোচনা হাত নড়া হচ্ছে দুই রকম ইচ্ছা করে আমি মানে, ঝুঁকাচ্ছি না আমার ইচ্ছার বিরুদ্ধে ঝুঁকছে ইচ্ছা করে কিন্তু ঝুঁকাচ্ছি আর যে জীবনে মানুষের সঙ্গে কথা বলেনি আর থরথর করে কাঁপছে ও থামাইছে থামতে পারছে না ইচ্ছা করে অথবা একটা রোগ আছে যেই রোগে মানুষের অঙ্গ প্রত্যঙ্গ কাঁপে কাঁপে না কাঁপে না অনেকে হাত হাতে কলম ধরলে থর করে কাঁপতে লাগবে ও লিখলে কেঁপে চলে যাচ্ছে ইচ্ছা করেও কাঁপাচ্ছে না কাঁপছে ও অনিচ্ছাকৃত অনিচ্ছাকৃত তো আমরা যে কাজকর্মগুলি করছি আমরা ইচ্ছা করে নড়াচড়া করছি না আমাদের ইচ্ছার বিরুদ্ধে হয়ে যাচ্ছে ইচ্ছার বিরুদ্ধে নয় নিশ্চয়ই তাই না তাহলে আমাদের শরীরে আল্লাহ স্বাধীনতা দিয়ে রেখেছে এটা তো হচ্ছে আকিদা ওয়াসেতিয়া নামক কিতাব ইমাম ইবিন বেশ কিছু কথা রয়েছে এখানে উল্লেখ করেছেন সাঁত্রিশ খণ্ডের যে ফাতাবা রয়েছে তাইম রহমার তার তৃতীয় একশো এক পৃষ্ঠায় এই বিষয়টি উল্লেখ করা হয়েছে এতে বলেছেন যে আহলুদ্দল ও আল খাদ ফিল কাদার ইলা সালাসে ফেরাক যারা গোমরা পথভ্রষ্ট আর তকদিরের ক্ষেত্রে বেশি আলাপ আলোচনা করতে যায় আর গোমরাহির শিকার হয় যুক্তিকে প্রাধান্য দিতে যায় এরা তিন ভাগে বিভক্ত হয়েছে একদল হচ্ছে মজুসিয়া মজুস অগ্নি পূজকদের মতো আর একদল মুশরেক মুশরেক আর একদল হচ্ছে ইবলিসিয়া ইবলিসের মতো তারপরে প্রত্যেকটার ব্যাখ্যা করেছেন এই লম্বা আলোচনাতে যাচ্ছে না কারণ সূক্ষ্ম বিষয়গুলি এমনি বুঝতে পারছি যে সূক্ষ্ম বিষয় বুঝতে আপনাদেরকে একটু হ্যাঁ, কষ্টই লাগছে যদি শরীর ক্লান্ত থাকে তো কিছু বুঝবেন না তো এই গুমরাহিগুলি হচ্ছে যারা তকদির অস্বীকার কারী তাদের তারপরে শেখ সালে ফৌজান বলছেন ওয়াল মকসুদ আন্না হাদ আনিমা তাকাউল আহালুদ্দাল এগুলি হচ্ছে গুমরাহদের কথা তকদির সম্পর্কে ওয়াম্মা আহালুল হোদা ওয়াল ফালাফাই মেনা বেহাদা হাদা শরীয়তের বিধিবিধান বিশ্বাস করে যে আমাদেরকে এগুলো করার হুকুম হয়েছে এগুলো নিষেধ করা হয়েছে আর আল্লাহ তকদিরে লিখে রেখেছেন সেটাও বিশ্বাস করে সুতরাং ওই মনে না তারা বিশ্বাস করে বেআন আল্লাহ খালে কুকুল্লে সেই যে আল্লাহ সবকিছু সৃষ্টিকর্তা সবকিছু রব সবকিছুর মালিক অমাশা আকান যা কিছু তিনি চান তা ঘটে অমালাম এখন যা চান না তা হয় না ওহ আলাকুল্লে সাইন কাদির এবং তিনি সর্বশক্তিমান ও আহাত বেকুল্লে সাইন এলমা সবকিছুকে তার জ্ঞান পরিবেষ্টন করে আছি অকুল্ল সাইন আহাসাফি ইমামে মবিন আর প্রত্যেক বিষয় বা বস্তুকে আল্লাহ সুরক্ষিত লিখনীতি অর্থাৎ লহে মাহফুজে কি করে রেখেছে লিপিবদ্ধ করে রেখেছেন তারপরে যে বিষয়টা এখানে আলোচনা হলো যে আল্লাহ রবুল আলমিন ভালোবাসেন ভালো মানুষদেরকে আর ভালো কাজকে দুটো কথা আসলো কিন্তু যে কথাগুলি আসলো তাতে কি আসলো যারা ভালো মানুষ আর ভালো কাজ এই দুটো ভালোবাসেন আর মন্দ কাজ আর মন্দ কাজ যারা করে মন্দ মানুষ তাদেরকে আল্লাহ ভালোবাসেন না তাদের উপর অসন্তুষ্ট হন বা তাদের কাজকর্মের অসন্তুষ্ট হন বলছেন শেখ সালি ফৌজান হাফিজাহ তালাউরিদ শেখ রহমাল বেহাজাল কালাম এই কথাগুলির দ্বারা তিনি বুঝাতে চাইছেন আর রাদ্দ আলামান জামা আন্নাল ইরাদাত মাহাব্বাত আজম এতে খণ্ডন করা হয়েছে ওই সব পথভ্রষ্ট যাদের মগজের সংশয় রয়েছে তাদের রদ করা হয়েছে বা খণ্ডন করা হয়েছে কি সংশয় যে এরাদা আর মহাব্বত এরাদা মানে ইচ্ছা আর মহাব্বত মানে ভালোবাসা ইচ্ছা আর ভালোবাসা একটি অপরটির সাথে হ্যাঁ জড়িত কথা ঠিক না ভুল ইচ্ছা আর ভালোবাসা ইচ্ছা আর ভালোবাসা একটি অপরটির সাথে জড়িত অতপ্রতভাবে জড়িত মোতালাজে মন এই যে যাদের ভুল ধারণা হয়েছে আর এই কারণে তকদের ক্ষেত্রে গোমরা হয়েছে তাদের এখানে খণ্ডন করা হয়েছে আল্লাহ রাবুল আলমিন ভালো মন্দ দুটো কাজ পৃথিবীতে হোক ভালো মন্দ দুই শ্রেণী মানুষ দুনিয়াতে থাক চেয়েছেন না চান নাই যদি না চাইতেন তো ভালো ছাড়া মন্দ কাজই হইতো না যদি মন্দ না চাইতেন তো মন্দ কাজও হইতো না মন্দ মানুষ থাকতো না আল্লাহ চেয়েছেন কিন্তু ভালোবাসার ক্ষেত্রে আল্লাহ ভালোকে ভালোবাসেন না মন্দকে ভালোবাসেন ভালোকে ভালোবাসেন তাই বোঝা গেল এখন যে দুটোর মাঝে এইরকম সম্পর্ক নেই যে ইচ্ছা করলেই সেটাকে ভালোবাসতে ইচ্ছা করলে সেটাকে ভালোবাসতে হবে সুতরাং আল্লাহ কোনো কিছু চাইলে সেটাকে ভালোবাসবে এটা জরুরি নয় ফাঁকাত ইয়াশাউল্লাহ মালাইহিব্বু আল্লাহ কখনো কখনো চান যা পছন্দ করেন এবং মালাইয়াশা অজুদহু এবং আল্লাহ ভালোবাসেন আবার কখনো ভালোবাসেন যা মালাইয়াশা অজুদ যার অস্তিত্ব আল্লাহ চান না যার অস্তিত্ব কোন কিছুর অস্তিত্ব আল্লাহ চান না কিন্তু আল্লাহ রব আলমিন তা ভালোবাসে উদাহরণ না দিলে বুঝতে পারবেন না বলছে মিসালুল আউ্বাল প্রথমটির উদাহরণ প্রথমটি হচ্ছে যে আল্লাহ চান কিন্তু ভালোবাসেন না আল্লাহ চান কিন্তু ভালোবাসেন না ইবলিস বুড়া বেঁচা আছে না নেই আল্লাহ ইবলিস বুড়ার থাকাটা ভালোবাসেন ভালোবাসেন না কিন্তু আল্লাহ চেয়েছেন না গায়ের জোরে বেঁচে আছে আল্লাহ চাইছেন যে বিলিস থাক বুড়া তার সিংহ বসে থাকা সারা পৃথিবীতে সেনাবাহিনী ছেড়ে রাখুক জিন ইনসানকে গুমরা করার জন্য তো প্রথমটি কি ছিল যে আল্লাহ এমন কিছু চান যা তিনি ভালোবাসেন না ভালোবাসেন না ঘৃণা করেন কিন্তু আল্লাহ চান যে থাক বা হোক এটা একটা দ্বিতীয় হচ্ছে যে আল্লাহ কিছু জিনিস আছে আল্লাহ ভালোবাসেন কিন্তু সেটার বাস্তবায়ন আল্লাহ চান না ভালোবাসেন কিন্তু বাস্তবায়ন চান না ওর উদাহরণ বলছেন যে আলুস্তানি মাহাব্বা মাহাব্বাত ইমানিল কুফার অত আতুল কুফার কাফেররা সব মমিন মুসলিম হয়ে যাক আল্লাহ ভালোবাসেন না বাসেন না ভালো করে বুঝেন বুঝা জবাব দেন হু হু করিয়েন না শুধু আল্লাহ কাফেরদের ইমান ভালোবাসেন না খারাপ বাসেন হ্যাঁ যারা বলছে তারা একটু বুঝছে আর যারা কিছু বলছে না তার মানে ওরা সমান সমান বুঝে না কিছু কোন লোক ভারতের অনেক দূর থেকে ছেলেকে দেওবন্দে পড়তে পাঠিয়েছে তখন দেওবন্দ হানাফি দেওবন্দি কমিদের বড় মাদ্রাসা এখন পড়তে পাঠিয়েছে ছেলে বড় আলেম হয়ে আসবে আর যাওয়ার পরে ওখানে গিয়ে গেছে ছেলে তখন প্রথম সে যখন বিদায় করছে ওসিয়ত করছে ছেলেকে বাবা যখন দেখবি যে তোর কিতাব পড়া না পড়া সমান তখন তুই চলে আসবি তো জানবি যে তোর কাজ হয়ে গেছে যে জন্য তোকে পাঠাচ্ছে তো কাজ হয়ে গেছে তুই চলে আসবি বাবার নিয়ত ছিল অন্যরকম ও বেচারা গিয়ে মিসকিন পড়াশোনা ভালো পারে না দেশে যেটা গতকালকে পড়িয়েছে ওস্তাদ সেটাও বুঝি না আর যেটা আগামী কালকে পড়বো সেটাও বুঝি না তো দুটোই তো সমান বাপ তো বলেছে ওসিয়ত করেছে বাপের ওসিয়তটা মনে পড়লো যে বলেছে বাবা তোর পড়া না পড়া যখন সমান যেটা পড়েছিস ওইটাও সমান আর যেটা না পড়েছিস ওইটাও সমান তখন কি করবি আর তোর অত দূরে থাকার দরকার নেই বাবা তোর বাপ মায়ের কাছে ফিরে চলে আসবে ওকে একদিন পরে বাড়ি ফিরে চলে এসেছে এই যে ঘুমাচ্ছে দেখছেন ঝিমাচ্ছে জাগান এই যে এই যে এই জন্যই তো বললাম পড়া না পড়া সমান পড়া না পড়ার সমান বুঝলেন তো হ্যাঁ, চলে এসেছে বাপ তো অবাক আরে বাবা এত তাড়াতাড়ি আমার ছেলে এত বড় আলেম হয়ে গেল যে তোমার পড়া না পড়া সমান হয়ে গেছে কি বাবা এত তাড়াতাড়ি চলে আসলে তো বলছে আব্বা আপনি তো বলেছিলেন যখন দেখবি যে পড়াশোনা তোর পড়া না পড়া সমান হয়ে চলে আসবে আমি দেখছি পড়া না পড়ার সমান চলে চলেছে কেমন করে এত তাড়াতাড়ি কি করে এরকম বলছে বাবা যেটা পড়িয়েছে গতকালকে ওইটা বুঝি না <laughs> যেটা পড়াবে ওটাও বুঝি তা আপনাদের অবস্থা এরকম নয় তো জি হ্যাঁ এটা করলে যাতে করে ঘুম ভাঙে তারপরে ঘুম ভাঙছে না সারাদিনের ক্লান্ত বেচারা আল্লাহ কাফেররা সারা দুনিয়ার লোক মুসলিম হয়ে যাক ভালোবাসেন না বাসেন না বাসেন বাসেন আল্লাহ চান যে সব মোমিন মুসলিম হয়ে যাক কে চাই না হ্যাঁ মানুষই যখন চাই হ্যাঁ যে আমাকে মানুক তো আল্লাহ তো এই জন্য সৃষ্টি করেছে আমার খালাক তুলছেন না এই জন্যই তো আল্লাহ সৃষ্টি করেছেন যে তোমার সব আমার ইবাদত করো আমার প্রতি মানিয়ে আসো আল্লাহ তো চান যে সারা দুনিয়ায় মানুষ যেন সবাই আল্লাহর ইবাদত করে এক মুশ্রেক না থাকুক পাপি না থাকুক আল্লাহ ভালোবাসেন কিন্তু প্র্যাকটিক্যালে বাস্তবে আল্লাহ এটা চান না চান না আল্লাহ চান আল্লাহ চাইলে আল্লাহ হাদা কুমাজমাইন আল্লাহ যদি চাইতেন তোমাদের সকলকে হেদায়ত করে দিতেন আমি যদি চাইতাম প্রত্যেক ব্যক্তিকে হেদায়ত দিয়ে দিতাম ওয়ালাকিন হাক্কাল কৌল মিন্নি তবে আমার পক্ষ থেকে চূড়ান্ত ফয়সালা হয়ে আছে বাণী আছে কি চূড়ান্ত ঘোষণা আছে আন্না জাহান্নাম আজমাইন জাহান্নামকে জিন এবং ইনসান দিয়ে ভর্তি করব। সুতরাং সবাই হেদায়ত হোক মমিন হোক এটা কি করে চাইব আমি জবরদস্তি চাই না চাওয়া মানে এটা হচ্ছে জবরদস্তি চাওয়া আল্লাহ চাইলে আমাদের উপর জবরদস্তি কাফের জবরদস্তি হয়ে যেত তাহলে পাশ ফেল আর পরীক্ষার কি থাকতো সবাই তো অটোমেটিকলি ভালো কাজ করবে ফেরেস্তা চরিত্র সহিত তাই না ফেরেস্তা যদি পাপ করতে চায় তাও করতে পারবে না কারণ ওই ক্ষমতা আল্লাহকে সৃষ্টি করেনি মানুষকে আর জিনকে পাপ করারও ক্ষমতা দিয়েছেন আর নেকি করারও প্রবণতার ক্ষমতা দিয়েছেন সুতরাং এখন পরীক্ষায় আল্লাহ বলছে আমি তো রাস্তা দেখিয়ে দিচ্ছি ভালো রাস্তা দেখিয়ে দিচ্ছি আর ওই পথেও চলার ক্ষমতা দিয়েছি আর মন্দ পথ দেখিয়ে দিচ্ছি এটা খারাপ পথ জাহান্নামের পথ এটা জান্নাতের পথ ইম্মা কেরাও ওয়াইম্মা কাপুরা হয় শুকুর গুজার হয়ে জান্নাতে চলে যাও ওয়াইম্মা কাপুরা না হলে কুপুরি করে পাপ করে কোথায় চলে যাও জান্নাতে চলে যাও তাতে রয়েছে পরীক্ষা তাহলে উদাহরণ পেয়ে গেলেন আজকে এখানে আলোচনা থাকলে ভালো কারণ আমরা পুরোটা হয়তো শেষ করতে পারবো না আর যদি আপনারা বলেন যে না আমরা শুনতে পারবো তাহলে ঠিক আছে হুম থাক এখানে না তকদির বিষয়টি একটু কম কম করে বুঝেন তিন দিনই শেষ হোক যাক আগামী দিনে সালত কিন্তু আগামী সপ্তাহে শুনবো তকদিরের স্তর কয়টি দরজা কয়টি আর কিসিম কয়টি হ্যাঁ, আম আর খাস খাস আবার কয় কিসিম যদি এটি কেউ বলে দিতে পারেন তো এখনই ওকে ফার্স্ট ডিভিশন দিয়ে দেবো সার্টিফিকেট পরীক্ষা হবে ইনশাল্লাহ রমজান আগে একটা পরীক্ষা হবে ইনশাআল্লাহ জাজাকুমুল্লাহ খেরসাল্লাহ সালবিনা মোহাম্মদ আলী হোসাইজ تب علي فيداي مثقالات أنا عاص والحنان